শ্রোতা বন্ধুরা শুনছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাসের প্রথম অডিও অ্যালবাম অনুপ্রাস এতে যারা কণ্ঠ দিয়েছেন আব্দুল আহাদ সালমান ইয়াকুব হুসাইন সোহান খন্দকার সালাউদ্দিন আব্দুর রহমান ইয়াসিন আহমদ মাহমুদুল হাসান মুন্তাকিম আলী রাইহান এস এম ইমরান আসাদুল্লাহ উসমানী সাব্বির সাদাত আবুল বাসার ও শরীফ মাহমুদ গানের কথাও সুর করেছেন অধ্যাপক এম মঞ্জুরুল হক কবি নুরুল আমিন আমজাদি কবি আমজাদ হুসাইন ইয়াকুব হুসাইন সোহান ও তারেক মাহমুদ সঙ্গীত পরিচালনায় ছিলেন আব্দুল আহাদ সালমান ও শরীফ মাহমুদ ক্যাসেটটির প্রযোজনা করেছে অনুপ্রা পরিবেশনায় আবিষ্কার অডিও ভিজুয়াল হাউস তেপ্পান্ন পুরানা পল্টন ঢাকা মোবাইল শূন্য এক আট এক ছয় সাত আট শূন্য তিন আট এক শূন্য এক ছয় আট এক আট ছয় আট শূন্য ছয় এক আর উপস্থাপনায় ছিলাম আমি ইলিয়াস হাসান আল্লাহ হাফেজ কানে কানে আল্লাহর নাম কত মহিয়া অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামে সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু